বাংলাদেশের ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল বাংলাদেশের ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল বাংলাদেশের ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল হয় সচল একটা নয় দুইটা নয় হাজার হাজার ভণ্ডামি রূপসীদের সঙ্গে রাখে ওই জানোয়ার হারামি নামাজ রোজা লোক দেখানো আসল হলো ভণ্ডামি দিন ধর্মের সঙ্গে করে শত রকম গুন্ডামি একটা নয় দুইটা নয় হাজার হাজার ভণ্ডামি রূপসীদের সঙ্গে রাখে ওই জানোয়ার হারামি নামাজ রোজা লোক দেখানো আসল হলো ভণ্ডামি দিন ধর্মের সঙ্গে করে শত রকম গুন্ডামি ভণ্ড পীরের মন্দকার কাজের পাবি রে পাবি ফসল বাংলাদেশের ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল বাংলাদেশের ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল হাজার হাজার মানুষ কেন আড্ডা জমায় সেখানে কিসের আশায় কিসের নেশায় কোন সে পাওয়ায় কে জানে ভণ্ড পীরের আস্তানাতে অশ্লীলতার বন্যা বয় পুরুষ নারী সবাই মিলে দেহের ব্যবসা করে লয় হাজার হাজার মানুষ কেন আড্ডা জমায় সেখানে কিসের আশায় কিসের নেশায় কোন সে পাওয়ায় কে জানে ভণ্ড পীরের আস্তানাতে অশ্লীলতার বন্যা বয় পুরুষ নারী সবাই মিলে দেহের ব্যবসা করে লয় মরার পর ওদের কব কবরে জ্বলবে রে জ্বলবে অনল বাংলাদেশের ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল বাংলাদেশের ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল মুরিদ হইয়া পীরের পায়ে সিজদা করে সুরেশ্বর নামাজ রোজা ধার ধারে না বিশ্বাসে নাই রবিশ্বর সাধের খবর পাইয়া মানুষ চলছে ছুটে ওই পথে খোদার হুকুম ছেড়ে দিয়ে চলছে সব আপন মতে মুরিদ হইয়া পীরের পায়ে সিজদা করে সুরেশ্বর নামাজ রোজা ধার ধারে না বিশ্বাসে নাই রবিশ্বর সাধের খবর পাইয়া মানুষ চলছে ছুটে ওই পথে খোদার হুকুম ছেড়ে দিয়ে চলছে সব আপন মতে আসল ছেড়ে ধর করছে ওরা যাহা কিছু সব নকল বাংলাদেশের ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল বাংলাদেশের ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল আপন বিবির সঙ্গে মিলন হালাল করে নাল্লা পাক সেই বিবিকে পীরের হাতে তুলে দেয় সে আহাম্মক পীরের নামে মানছে শত গরু ছাগল মুরগি হাঁস পীরের পায়ের নিচ্ছে ধুলা সে যেন এক ভোমল দাস আপন বিবির সঙ্গে মিলন হালাল করে নাল্লা পাক সেই বিবিকে পীরের হাতে তুলে দেয় সে আহাম্মক পীরের নামে মানছে শত গরু ছাগল মুরগি হাঁস পীরের পায়ের নিচ্ছে ধুলা সে যেন এক ভোমল দাস এসব ধর্ম রুখতে করতে হবে আয়রে খোদার সেনা দল মাইজ ভান্ডারির ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল দেওয়ান বাগির ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল আট্রশির ওই ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল চন্দ্রপাড়ার ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল রুখতে হবে ভাবতে হবে দেশ কিভাবে হয় সচল